যতই দেখি চোখ ভরে না রূপ যে রাশি রাশি দেশকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি যতই দেখি চোখ ভরে না রূপ যে রাশি রাশি দেশকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি দেশকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি দেশকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি মাগো তোমার আছল ছায় স্বপ্ন কত দেখি তোমায় নিয়ে প্রাণের সুরে গান কবিতা লিখি মাগো তোমার আছল ছায় স্বপ্ন কত দেখি তোমায় নিয়ে প্রাণের সুরে গান কবিতা লিখি কত মধুর লাগে মাগো ওই রাখালের বাসি কত মধুর লাগে মাগো ওই রাখালের বাসি দেশকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি দেশকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি যতই দেখি চোখ ভরে না রূপ যে রাশি রাশি দেশকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি সকাল হলে মুচকি হেসে সূর্যি মামা ওঠে বাগান জুড়ে শিউলি বকুল হাসনা হেনা ফোটে সকাল হলে মুচকি হেসে সূর্যি মামা ওঠে বাগান জুড়ে শিউলি বকুল হাসনা হেনা ফোটে মাটির গন্ধে প্রাণ ভরে মা তোমায় ভালোবাসি মাটির গন্ধে প্রাণ ভরে মা তোমায় ভালোবাসি দেশকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি দেশকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি যতই দেখি চোখ ভরে না রূপ যে রাশি রাশি দেশকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি দেশকে ভালো ভালোবাসি আমার মাকে ভালোবাসি দেশকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি দেশকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি